মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن ابن عمر رضي الله تعالى عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون اليدين قبل الخطبة متفق عليه পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস শুরু করছি ইতিপূর্বে আমরা ঈদাইন দুই ঈদের সালাতের বিধিবিধান নিয়ে আমরা দাসে হাদিস শুরু করেছিলাম ইতিমধ্যে আমরা আবদুল্লাহ বিন ওমার রাজিয়াল্লাহ তাল আনুর হাদিস পর্যন্ত পৌঁছে গিয়েছি এর আগের পর্বে আমরা মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার ব্যাপারটা আল্লাহর নবী আলি সালাতাম যে গুরুত্ব দিয়েছেন যার ফলে এমনকি কুমারী নারী যারা বা এখনও যারা সাবালক হয় নাই যাদেরকে আওয়াতেক বলা হয় আর যারা ঋতুভূতি তাদেরকেও কারণ এদেরা সাধারণত লজ্জাবতী মেয়েরা বা ছোট মেয়েরা বাড়ি থেকে বের হতে লজ্জা করে আর যারা ঋতুবতী তাদের তো নামাজই নেই এক্ষেত্রে আল্লাহর নবী আলি সালাম ঋতুবতী এবং যারা কুমারী বা যারা এখনো সাবালক হয় নাই এমন মেয়েদেরকেও মুসাল্লাই নিয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছেন মহানবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই আমলটি আমাদেরকে করা দরকার ঈদগাহে মহিলাদের উপস্থিত হওয়ার সুব্যবস্থা করা দরকার তবে অবশ্যই তাদের ব্যবস্থাপনা মজবুত এবং সুন্দর হতে হবে যাতে করে নারী পুরুষের অবাধ মেলামেশা না হয় এবং নারীদের বাড়ি থেকে বের হওয়ার যে শর্ত তার পূর্ণ হেজাব পর্দা করে এবং কোনো প্রকার সুগন্ধি না ব্যবহার করে বের হওয়ার যে শর্ত রয়েছে সেই শর্তগুলিও খেয়াল রাখতে হবে যারা দায়িত্বশীল এবং যারা গার্জিয়ান এবং মহিলাদেরকে নিজেদেরকেও ঈদের সালাত আদায় করার নামে যেন কোনো বেহায়া প্রদর্শনী না হয় বা নারী পুরুষ অবাধ মেলামেশার সুযোগ যেন না হয় আর ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করে পুরুষদের আশপাশ দিয়ে যাওয়ার সেই যেন ফিতনারও ব্যবস্থা না হয় আল্লাহ আমাদেরকে নারীদেরকে ঈদগাহে নিয়ে যে এবং তাদের সুন্দর ব্যবস্থা করার তফিক যেন দান করেন আবদুল্লাহ ওমার রাজি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আউ রাজি আল্লাহ তাল আনহু এবং ওমার রাজি আল্লাহ তাল আনহু ইউসাল্লুন আল ঈদাইন কাবুল আল খুদ্া আল্লাহর নবী আলিসাল্লাম আউ প্রথম খলিফা ওমার ফারুক দ্বিতীয় খলিফা তিনজনেই ঈদের সালাত খুদবার আগে আদা করতেন তাহলে ঈদের সালাত আগে হবে ঈদের সালাত তারপর হবে খুদবা জুমার ক্ষেত্রে কিন্তু তার ভিন্ন আগে হবে খুদবা তারপরে হবে সালাত আমাদের দেশে দেখা যায় ঈদের সালাতের আগে ডাকাডাকি মাইকিং এবং অজ নসিহ চাঁদা কালেকশন অমুক তমুক এই বিভিন্ন হিসাব নিকাশ করা হয় নিঃসন্দেহে রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের এগুলি পরিপন্থী কাজ এজন্যে সর্বপ্রথম কাজ যেটা হবে নামাজের সময় আগেই বেঁধে দিতে হবে বলে দিতে হবে সেই সময় হয়ে গেলে সালাদ শুরু হয়ে যাবে আর এই জন্যে ডাকে আবার কোথাও কোথাও তপধ্বনির জন্য নামে ফটকা ফুটানো বা ভটকা ফুটানো বা বেলুন উড়ানো বা পাখি উড়ানো এগুলি সুন্নতের পরিপন্থী কাজ এগুলি থেকে আমাদের বিরত থাকার চেষ্টা করতে হবে সুন্নত মোতাবেক আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে আমরা মৌমিন মুসলমান দাবি করি তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য হবে সুন্নত সম্মত কাজ করার নিজেদের ইচ্ছা মতো কিছু বানিয়ে নেওয়া বা পদ্ধতি করে নেওয়া এর অধিকার তো আল্লাহ আমাদেরকে দান করেন নাই কাজে অনাধিকার চর্চা শরীয়তের ব্যাপারে এটা কত বড় যে অন্যায় এটা আমাদের জানা উচিত এবং সে ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত এর পরের হাদিস ওয়ানিবিন আব্বাস আল্লাহ তাল ঈদ অর্থাৎ আনহুমা থেকে বর্ণিত আল্লাহর নবী ঈদের দুই রাকাত সালাত আদায় করেছেন ঈদের নামাজ দুই রাকাত হবে ঈদের সালাতের আগে আর পরে ঈদগাহে কোন সালাত আদা করেন নাই তাহলে সুন্নত হবে ঈদগাহে যখন আমরা যাব তখন সেখানে গিয়ে আমরা কোনো সুন্নত না পড়ে বসে যাব আবার ঈদের সালাত পড়ে বাড়িতে ফিরে আসব। এটাই হবে সুন্নত ফাঁকা মাঠে ঈদের সালাত আদায় করতে হবে এটা একটা সুন্নত কিন্তু যদি কোনো কারণে এটা সম্ভব না হয় সে কারণে মসজিদে যদি সালাত আদায় করতে হয় এই অবস্থাতে তাহলে মসজিদে যখন প্রবেশ করবেন ঈদের সালাত আদায় করার জন্য তখন মসজিদের হাত দুই রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করেই বসবেন আর মুসাল্লাতে কোনো নামাজ না পড়েই বসবেন এটাই হলো সন্ন্যত হাদিসটি ইমাম আহমদ বিল হাম্বাল ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম নাসাই ইমাম আবুদাউদ ইমাম তিরমিজি ইমাম ইবনে মাজা তাহলে যেখানে আকামাতও ছিল না আজানও ছিল না তাহলে সেখানে কোনো ঘোষণা ছিল না ঈদের মাঠ থেকে তাহলে তার পরিবর্তে যদি আজান একামাতেই না চলে তাহলে মাইকিং করে আসুন এখন আর দশ মিনিট আছে অমুক তমুক এগুলিও সুন্নতের পরিপন্থী কাজ হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে হাদিসটি ইমা আবু দাউদ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন এবং এর মূলটা বোখারি শরীফে এসেছে তাহলে ঈদগাহে কোনো আজান একামাত থাকবে না এটা আমাদের মনে রাখতে হবে ওয়ান আবি সাইদ খুদি সাইয়া ফাইদা রাজা ইলা মঞ্জিলিহি হাসান আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালু বর্ণনা করেন যে আল্লাহর নবী আলিসাল্লাম ঈদের সালাতের আগে কোনো সালাত আদা করতেন না অর্থাৎ ঈদগাহে ঈদগাহে গিয়ে তিনি ঈদের সালাতের আগে কোন সালাত আদা করতেন না ফাইদারা যাইলা মঞ্জিলে এরপরে ঈদের সালাত আদায় করার পরে যখন তিনি বাড়িতে ফিরে আসতেন সাল্লা রাকাতাইন তখন দুই রাকাত তিনি সুন্নত বা নফল সালাত আদা করেছেন হাজিস ইমাম মাজা হাসান সনদে বর্ণনা করেছেন যেটি আমলের যজ্ঞ এজন্যে ঈদগাহে গিয়ে আগে ঈদের সালাতের আগে বা পরে কোনো সুন্নত নেই তবে নামাজ পড়ে এসে বাড়িতে যখন আপনি আসবেন তখন দুই রাকাত আপনি নফল সালাত আদা করতে পারেন এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম আর এর আগে বলেছি মসজিদ যদি হয় তাহলে মসজিদে গিয়ে বসার পূর্বে ঈদের সালাতে আদায়ের জন্য মসজিদে গিয়েছেন কিন্তু সেখানে বসতে হলে দুই রাকাত সালাত আদায় করে বসবেন ওয়ান হুরাদি আল্লাহ আন قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى إلى المصلى হাদিসটি আমরা অনুবাদ করার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা আবুজর রাজিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন কোনো ভালো কাজকেই তুচ্ছ মনে করবে না যদিও তা তোমার ভাইয়ের সাথে খুশি মনে সাক্ষাৎ করা হয় সেহি মুসলিম চতুর্থ খণ্ড সৎ কাজ সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ এক হাজার তিরানব্বই হাদিস নম্বর ছ হাজার তিনশো উনষাট যখন চলছিল মানবতা বিরোধী কাজ সমাজের ভিতরে যখন বিভ্রান্তদের চলছিল রাজ তখন কার শাসন মিটিয়ে দিল অন্ধকার তার আদর্শ জীবনকে করে দিল আলোকিত অনেক জীবনকে আলোকিত করে করল মানবতার উপকার জানার জন্য দেখুন পিস টিভির অনুষ্ঠান আল কোরআনের আলো পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের দার্সে হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য হাদিস আমরা পাঠ করেছিলাম আবু সৈয়দ খুদাজ্লাহ হাদিস তিনি বলেন যে আল্লাহ নবী আলি সালাতাম ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাতে মুসাল্লাই যেতেন অর্থাৎ ঈদগাহে যেতেন ওয়াউল হুসাইন আব্দবিহিসাল্লাহ ওইখানে তিনি পৌঁছে প্রথম যে কাজটা করতেন সেটা হলো ঈদের সালাত এর আগে আর অন্য কোনো কাজ করতেন না এরপরে তিনি কি ফিরে বসতেন সাহাবাদের দিকে মুখ করতেন মোকাবেল নাস আল্লাহ নবী আলাতাম মানুষদেরকে সামনে করে দাঁড়াতেন দুই রাকাত সালাত আদায় করে সালাম ফিরে তিনি ফিরে বসে দাঁড়িয়ে যেতেন মানুষকে সামনে করে অন্যাস মানুষ তাদের যে যেখানে সালাত আদায় করেছে যথাস্থানে বসে থাকতো ফাইয়াইদুহম ওয়ামরুহম আল্লাহ নবী আলিসালাম তাদেরকে ওয়াজ করতেন তাদেরকে নির্দেশ করতেন তাহলে বোঝা গেল যে নামাজ শেষে ঈদে ইমাম সাহেব ফিরে বসে এরপরে তিনি দাঁড়িয়ে খুদবা দিবেন এই খুদবা ভাষণ দিবেন এই ভাষণ কয়টা হবে এখানে হারিসে ঈদের দিনে আল্লাহর নবী কয়টি খুদবা দিয়েছেন সুস্পষ্ট কোন হারিসে সই হাদিসে আমাদের কাছে বর্ণনা হয় নাই তাই যারা দুই খুদবা দেন ঈদের তারা জুমার খুদবার উপরে কিয়াস করেন জুমার খুদবা যেহেতু দুইটি অতএব ঈদের খুদবাও হবে দুইটি প্রথম খুদবা দিয়ে বসবেন এরপরে উঠে আর একটা খুদবা দিবেন আর যারা বলছেন যে এখানে আল্লাহ নবী আলিসাল্লাম যেহেতু কয়টা দিয়েছেন দুইয়ের কথা নেই তাহলে ভাষণ তো একটাই কাজে একটাই হবে মোট কথা যদি কেউ একটা খুদ্া দেয় ঈদের সলাতের পরে যথেষ্ট কেউ যদি দুইটা দেয় কিয়াস করে জুমার খুদ্বার পরে সেটাও জায়জ হবে ওলামারা ফতুয়া দিয়েছেন এই নিয়ে যেখানে দুই চলছে সেখানে এক বানানো আর যেখানে এক চলছে দুই বানানো নিয়ে আপোষের মধ্যে ঝগড়া বিগ্রহ ফাসাদ এবং মুসাল্লা ঈদগাহ ভেঙে দেওয়া জামাত ভেঙে দেওয়া দুই দল তিন দল হয়ে যাওয়া এটা কিন্তু মোটেই উচিত হবে না কোনো মুসলমানের জন্য এক্ষেত্রে আমরা মনে রাখব একটা খুদ্বাই যদি হয়ে যায় হয়ে যাবে কারণ হারিসে যেহেতু উল্লেখ নাই এজন্য ওলামারা বলেছেন একটাই খুদ্া কেউ যদি কিয়াস করে জুমার উপরে দুইটা খুদ্া করেন সেটাও জায়েজ এর মধ্যে আমাদের কোনো সন্দেহ করা ঠিক নয় আপোষে ঝগড়া করা ঠিক নয় তাহলে এই হারিসে আল্লাহর নবী আলাই ওয়াজ করলেন নির্দেশ করলেন ইমাম সাহেব ঈদের সালাতের পরে যদি ঈদুল ফিতির হয় তাহলে ঈদুল ফিতরের যে নিয়ম কারণ এগুলি তার আগের জুমাতেই বলে দিবেন এখানেও কোনো প্রয়োজন এই সময়ের জন্যে কি উপযুক্ত বিষয় সেগুলি তিনি আলোচনা করবেন এছাড়া ঈদুল আজহা হলে কিভাবে কুরবানির মাসলা মাসাইল এগুলি আদা করবেন মানুষের প্রয়োজন কি কার জন্যে খুদবা ভাষণটি কার জন্যে তাদের প্রয়োজন একটা আর আমি ভাষণ দিলাম আর একটা এই খুদবার কোনো অর্থ হয় তাদের প্রয়োজন তাদের ভাষা দিয়ে আমি দিলাম আমার আরবি ভাষা দিয়ে তাদের কোনো ফায়দা হলো না এই জন্যে ঈদ উল ফিতর ঈদ উল আজহাই আল্লাহর নবী আলি সালাতাম ওয়াজ করেছেন নির্দেশ করেছেন দিক নির্দেশনা দিয়েছেন এটাই হবে আমাদের উচিত খতিব সাহেবদের ইমাম সাহেবদের রাসুল সাল্লামের মতো এবং সাহাবাইকরাম তাদের লাইনে তাদের কাতারে বসিয়েছিলেন আবু সৈদ খুদাজরা বলেন তাহলে আমাদেরও কি হবে উচিত হবে খুদ বা শোনা তবে মনে রাখতে হবে খুদ বা শোনা ওয়াজিব নয় যেমন জুমার খুদ্ বা শোনা ওয়াজিব ঈদের খুদ বা শোনা ওয়াজিব নয় এই বলে আপনি ঈদের এখন আপনি খাওয়া দাওয়া নিয়ে আর এটা ওটা করার জন্য ব্যস্ত হয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ ভাষণ না শুনে এটা কিন্তু ঠিক হবে না তাই একদিক থেকে যেমন খতিব সাহেব গান সুন্দর চমৎকার খুদবা নির্বাচিত করে স্টাডি করে তৈরি করে খুদবা দিবেন তবে সংক্ষিপ্ত করে দেবেন অন্যদিক থেকে যারা শ্রোতা যারা মুসল্লি তারাও এটাকে আগ্রহ করে শুনবেন এমনকি নারীরা উপস্থিত হবে তারাও এর দ্বারা উপকৃত হবে ঈদের বিধান ঈদের আহকাম এই ঈদ করতে গিয়ে যাতে করে সব নষ্ট না করে দেয় সারা রমজানে অনেক কিছু করলো ঈদের খুশিতে গিয়ে সব পানির মধ্যে ডুবিয়ে দিল সব কিছু ভাসিয়ে দিল এটা তো হয় না তার জন্যে বিশেষ করে ঈদুল ফিতরের পরে ইমাম সাহেব খুদ্বাই ইস্তেকামাত যা শিখেছি রমজানে এর উপরে দৃঢ় থাকা এর উপরে অবিচল থাকা পরবর্তী জীবনকে সুন্দর করে পরিচালিত করা এ বিষয়টা অবশ্যই এখানে প্রাধান্য পাবে এখানে আলোচনায় আসতে হবে এভাবে ঈদুল আজহার মাসলা মাসাইল বা গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা দিবেন আজ খুদ্বাগুলিকে আমরা অচল করে দিয়েছি যেমন বাংলায় চলবে না বলে ঠিক তেমনই এমন কিছু আলোচনাও হয় যেগুলি গুরুত্বপূর্ণ না মানুষের হৃদয়ে স্পর্শ করার মতো আলোচনা না এজন্যে গতানুগতিক সিস্টেম ধরে নিয়ে আমরা আজ আমাদের সাধারণ মানুষকে বঞ্চিত করছি ইসলাম ও দিন শিখা থেকে এটা আমাদের জন্য মোটেই উচিত হবে না তাই আমরা এই খুদ্গুলিকে সুন্দর এবং মানুষের জীবন গড়ার জন্য আমরা দিব আর শুনবো এটাই হবে আমাদের জন্য কাম্য এটা হবে আমাদের চাওয়া ও পাওয়া ওয়ান আমর ইবনে সুহাইবিন আন আবিহি আন জাদ্দিহি قال قال نبي الله صلى الله عليه وسلم التكبير في الفطر سبع في الأولى وخمس في الآخرة والقراءة بعدهما كلتيهما أخرجه أبو داود ونقل الترمذي عن البخاري تصحيحه আমর ইবনে সুহাইব তিনি বর্ণনা করেছেন তার বাবা থেকে তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহর নবী আলী সালাম বলেছেন আর তাকবির ফিল ফিতরে সব অনফিল উলা বারোটি তকবির হবে দুই রাকাত সালা যা আদায় করবে এর পদ্ধতি কি হবে প্রথম রাকাতে তকবিরে তাহারিমা বেঁধে তকবিরা তাহারিমার সঙ্গে আরো ছয়টি তকবির মোট সাতটা তকবির দিবেন দ্বিতীয় রাকাতে সেজদা থেকে উঠে আল্লাহ আকবর বলে উঠে এই তকবির ব্যতিরিকে আরো পাঁচটা তকবির দেবেন ওয়াল কেরাত বা দাহুমা কেলতাই আর কেরাত অর্থাৎ সুরা ফাতেহা অন্য সুরা যে পড়বেন এই সুরা পাঠ করবেন কোথায় তকবীরের পরে তাহলে ঈদের সালাতের নিয়ত করে নিয়ত মনে মনে হবে মুখে মুখে হবে না নিয়ত করে দাঁড়িয়ে যাবে একাধারে সাতটা তকবির দিবে সানা পাঠ করতে চাইলে সানা পাঠ করবে এরপরে সুরা ফাতেহা পাঠ করবে এরপরে ঈদের সালাত আল্লাহ নবী প্রথম রাকাতে সুরা আলা দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া পাঠ করেছেন বা অন্যান্য সুরা যেগুলি হাদিসে আসবে পাঠ করবেন সুন্দর সম্মত সুরা তা না জানা থাকলে যে কোনো সুরা পাঠ করলেই সালাত হয়ে যাবে তবে ইমাম সাহেব খতিব সাহেব তাদেরকে আল্লাহর নবী আলিসালাম যেই সুরাগুলি পাঠ করতেন জুমার দিনে ঈদের দিনে তাই পাঠ করা হবে উচিত সেটাই হবে সুন্নতের আমল আমাদের জীবনে তাহলে এরপরে তকবির দিয়ে রুকু করে দুই সেজদা করে উঠে যাবেন উঠে যায় এরপরে আবার পাঁচটা অতিরিক্ত তকবির দিয়ে এরপরে আবার কি করবেন সুরা ফাতেহা এবং অন্য একটি সুরা পাঠ করবেন এইভাবে দুই রাকাত ঈদের সালাত এই হাদিস দ্বারা আমাদের কাছে সাব্যস্ত হচ্ছে এই হাদিসটি ইমাবু দাউদ রাহমাতুল্লাহ আলী বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি বুখারি থেকে কারণ ইমাম তিরমিজি ইমাম বুখারির ছাত্র তার শিক্ষক ইমাম বুখারি থেকে তিনি বর্ণনা করে বলেন যে ইমাম বুখারি হাদিসটিকে সহি বলেছেন তবে এটা ইমাম তিরমিজি তার এরালুল কুবরা কিতাবে এই তার সিহি ইমাম বুখারি সহি বলেছেন বর্ণনা করেছেন এটা কিন্তু সুনান তিরমিজিতে না সুনানু তিরমিজিতে এই তার সহি কথাটা সহি বলেছেন ইমাম বুখারি এটা বর্ণনা করেন নাই বরং এটা ইলালুল কুবরা যেটা গ্রন্থ রয়েছে কার ইমাম তিরমিজির অন্য আরেকটি কিতাব ওই কিতাবের মধ্যে ইমাম বুখারির এই সহি বলেছেন হাদিসটিকে এই কথাটা তিনি উল্লেখ করেছেন বন্ধুগণ আমরা ঈদের সালাতের পদ্ধতি কি সেটা আমরা জানলাম وعن ابي واقد الليثي رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يقرا في الاضحى والفطر بقاف واقتربت الساعه اخرجه مسلم আবু ওয়াকিদ আল্লাইসি রাজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলাইহিস সালাম ঈদের সালাত ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফ পাঠ করতেন আর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে সুরা কামার পাঠ করতেন এটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন অন্য বর্ণায় আমরা পেয়েছি জাল্লার নবী আলিসাল্লাম প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে কি পাঠ করতেন সুরা আলা সাবেস মরব্বিকলা আলা আর দ্বিতীয় রাকাতে কি পাঠ করতেন সুরাতুল গাশিয়া তাহলে প্রথম রাকাতে সুরা কাফ দ্বিতীয় রাকাতে সুরা কামার অথবা প্রথম রাকাতে সুরা আলা আর দ্বিতীয় রাকাতে সুরা গাশিয়া এটা সুন্নত সম্মত কেরাত এটা বাদ দিয়ে অন্য কোনো একটা পাঠ করা জায়জ রয়েছে তবে সুন্নত সম্মত হলো না আল্লাহ নবী আলিসাল্লামের এই সুন্নতগুলিকে আমরা জীবিত করার চেষ্টা পাবো এটাই হলো আমাদের জন্য করণীয় ইনশা আল্লাহ ওয়ান জাবির রাজি আল্লাহ তালান قال كان رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم العيد خالف الطريق أخرجه البخاري বলে আবি দাউদ আন ইবনে ওমরা নাহবো জাবির রাজি আল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহ নবী আলিসাল্লাম যখন ঈদের দিন হতো তখন তিনি রাস্তা পরিবর্তন করতেন অর্থাৎ এক রাস্তা দিয়ে যেতেন ঈদগাহে অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরতেন আল্লাহ নবী আলিসাল্লামের এটি একটি সুন্নত ঈদগাহে যখন যাবেন এক রাস্তা দিয়ে যখন আপনি ফিরে আসবেন বাড়িতে অন্য একটা রাস্তা দিয়ে এর অনেক হিকমত ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন বিশ্বের অধিক কমপক্ষে তো এটা হলো যে যাওয়ার পথে আমার কিছু ভাইদের সঙ্গে দেখা হলো ঈদ মোবারকের ঈদের শুভেচ্ছা হলো তাকাব্বার আল্লাহমিন নামিন কুম এরপরে অন্য রাস্তা দিয়ে আসেন অন্য ভাইদের সঙ্গে দেখা হলো যে রাস্তা দিয়ে গেলেন আপনার জন্য সাক্ষী হলো ভিন্ন রাস্তা দিয়ে আসলেন ওটা আপনার জন্য সাক্ষী হয়ে গেল এইভাবে রাস্তা পরিবর্তন করার একাধিক হিকমত হতে পারে মোট কথা সবচেয়ে বড় হিকমত আল্লাহর নবী আলাই করেছেন তার সুন্নত রাসুলের সুন্নতের চাইতে বড় হিকমত আর কিছু হতে পারে না এই জন্যে রাসুলের সুন্নতকে হিকমত বলা হয়েছে কোরআনে যেখানে বলা হয়েছে মানুষদেরকে কোরআন আল্লাহর কিতাব এবং হিকমাত শিখাবেন হিকমাতের অর্থ তাফসির করেছেন মুফাসিরেন গুণ রাসুলের সুন্নত এই জন্য রাসুলের সুন্নত করলে আমার জীবন ধন্য হবে দুনিয় আখেরাতে এর চেয়ে বড় হিকমত আর কি হতে পারে এটা আমাদেরকে মনে রাখতে হবে এছাড়াও যদি কোনো হিকমত ওলামায় কেরাম বলেন এবং যুক্তিযুক্ত হয় এটা যদি বাস্তবের সঙ্গে মিল থাকে তাহলে নেওয়া অসম্ভব কিছুই নেই এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন আবু দাউদেও এই হাদিসটি এসেছে তবে সে হাদিসটি ইবিন উমার থেকে অনুরূপভাবে বর্ণিত হয়েছে ওয়ান আল্লাহ তালা আনহ কাদিমা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামা আল মেদিনা ওয়ালাহুম ইয়ৌমান ইয়াল আবুনা ফিহিমা আল্লাহর নবী আলিসালাম মক্কার মানুষ ছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন অনেক সাহাবা একরাম মক্কার মদিনায় হিজরত করলেন ওইখানে গিয়ে আল্লাহর নবী দেখলেন যে দুইটা দিনে মদিনার লোকজন খেলাধুলা করে ফাঁকা আলা আল্লাহ নবী বললেন কাদ আবদালাকুম আল্লাহ বিহিমা খাই রাম্মিন হুমা আল্লাহ রব্বুল আলমিন তোমাদের যে দুইটা দিন খেলাধুলা রয়েছে আনন্দ ফুর্তি করার জন্য রয়েছিল জাহিলিয়াতের যুগের ওর চাইতে দুইটা উত্তম দিন মহান রব্বুল আলমিন তোমাদেরকে দান করেছেন তাহলে আগের দুইটা বাতিল আগের যে তোমাদের ঈদ ছিল তোমাদের ঈদে তোমরা খুশি করতে খেলাধুলা করতে ওই জাহিলিয়াতের দুইটা দিন এই দুইটা দিন হলো ছোট দিন যখন ছোট দিনের ছোট দিন রাত হয় যেখানে গিয়ে রাত দিন সময় হয় আবার যখন বড় দিন হয় ওখানে রাত দিন সমান হয় এই বছরের দুইটা দিন তারা খেলাধুলা করত এই দিন দুইটি আল্লাহ নবী বললেন এর পরিবর্তে মহানব্বুল্লাহ আলমিন তোমাদেরকে উত্তম দিয়েছেন দুই ঈদ এই দুইটি হলো ইউমুল আজহা ইয়ামুল ফিতের ঈদুল আজহা এবং ঈদুল ফিতের এই দুই দিনে তোমরা খেলাধুলা করো আনন্দ করো ফুর্তি করো শরীয়তের বাউন্ডারিতে থেকে তোমরা আনন্দ করো ঈদের দিনে আনন্দ করা ইনের দিনে খুশি করা ভালো জিনিস খাওয়া ভালো পড়া এটা সুন্নত সম্মত কাজেই আমাদের নিজস্ব ঈদ বাদ দিয়ে আজ পাশ্চাত্যের ইউরোপের অমুসলিমদের বিভিন্ন ধরনের ঈদ নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাব এটা আমাদের সুন্নতের পরিপন্থী কাজ হবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে ঈদ উল ফিতর ঈদ উল আজহাকে সুন্দর সম্মত একে পালন করার তৌফিক দান করেন আমিন ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two I IBAN GB five two LO YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে এগারোটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়